www.almodina.com প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি যে কোরবানি খুব সন্নিকটে কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান বর্তমান সময়ে সমকালীন কিছু বিষয়ে কোরবানির সঙ্গে যুক্ত হয়ে কোরবানি বিষয়ে নানা বিতর্কিত প্রশ্ন তোলা হচ্ছে নানা বিষয়ে আমাদের যে মাসলার আছে আমাদের যে বিধিবিধান আমরা এতদিন পালন করে এসেছি এই সকল বিধিবিধান আমাদের জানা বিধিবিধানের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করা হচ্ছে তো সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের কল্যাণ চিন্তা করে আজকে কোরবানি বিষয়ক একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে এবং এই আলোচনায় আমাদেরকে আমাদের আমরা সঙ্গে পেয়েছি বাংলাদেশের শীর্ষ আলেম এবং মুফতি হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান সাইদ দামাতুহুম আমরা হুজুরের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে হুজুর তার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন তো আমি আর বিলম্ব না করে আজকের আলোচনাটা শুরু করতে যাচ্ছি আমরা প্রথমেই হুজুরের কাছে জানতে চাবো যে ইসলামী শরীয়তে কোরবানির বিধানটা কি এটি কি সুন্নাত ফরজ না ওয়াজিব এই বিষয়টি দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ আজকের সংক্ষিপ্ত একটি বৈঠক প্রশ্ন উত্তরের মতোই একটা আলোচনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা কোরবানি উপলক্ষে কিছু জরুরি বিষয়ে আল্লাহ চাহে তো কোরআন সন্ন্যার আলোকে আলোচনা করতে যাচ্ছি আওয়াল ইসলামের পক্ষ থেকে জনাব বাই আতাউর রহমান সাহেব তিনি একটা প্রশ্ন তুললেন যে কোরবানির বিধান কি শরীয়তে কোরবানির বিধান কি এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এক শ্রেণীর মানুষ আমার দেশে এটা বলে বেড়াচ্ছেন যে কোরবানির তেমন কোনো গুরুত্ব নেই এটার গুরুত্ব হল সুন্নত পর্যন্ত সুন্নত কেউ করলে সবাব পাবে আর না করলে কোনো গুণা নেই সুতরাং কোরবানি নিয়ে এত গুরুত্ব আরোপ করা সমাজে এবং ওলামা একরাম এটাকে ওয়াজিব বলেন যেটা ফরজের মতোই এইগুলা ঠিক না এটা হাদিস দ্বারা প্রমাণিত না আমার জানা মতে তারা একটা প্রশ্নর মধ্যে এটাও বলেন যে রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের এক হাদিসে আসছে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন মা আবাহি আর রসুল আল্লাহ হুজুর এই কোরবানির পশুগুলো কোরবানি করা এই জিনিসটার মাহিত্য কি তখন উত্তরে রসুল্লাহাম বলেছিলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা হলো ইব্রাহিম আলাই ইসলাতামের সুন্না যেখানে হাদিসে স্পষ্ট সুন্না আছে সেটাকে ওয়াজিব বলা ওয়াজিবের অর্থ তো ফরজ না করলে মারাত্মক গুণা হবে এটা তো হাদিস পরিপন্থী আরও তারা বলেন কিছু হাদিসে আছে মান আরাদা ইউজাহিয়া ফালা ইয়া খুদান্না মিন শাহরিহি ওয়া যারা কোরবানি করতে ইচ্ছুক তারা যেন চাঁদ ওঠার পরে চুল না কাটে নখ না কাটে ইত্যাদি ইত্যাদি এখানে আরাদার শব্দের অর্থ হল যে ইচ্ছা করে এটা ঐচ্ছিক ব্যাপার সম্ভবত প্রশ্ন এটাই উনি করেছেন এই প্রশ্নের উত্তরে আমি সংক্ষিপ্ত বলতে চাই সেটা হচ্ছে কোরবানি বড় ঐতিহাসিক জিনিস হজরত আদম আলাই ইসলাতু আসলামের যুগ থেকে কোরবানির এই ইতিহাস চলে আসছে ওনার সন্তান হজরত হাবিল তিনি কোরবানি দিয়েছিলেন কাবিলও কোরবানি দিয়েছিল আল্লাপাক হাবিলের কোরবানি কবুল করেছেন কিন্তু কাবিলটা কোরবানি কবুল করেননি সেই যোগ থেকে এই যে কোরবানির ইতিহাস চলে আসতেছে সকল নবীদের যোগে কোরবানি ছিল এটা এমন একটি গুরুত্বপূর্ণ এবাদাত সুন্নাতু আবিকুম ইব্রাহিম ইব্রাহিম নবীর সুন্নত নয় শুধু কোরবানির ইতিহাস অনেক পূর্ব থেকে বাকি ইব্রাহিম আলাই ইসলাতামকে আল্লাহ পাক সন্তানকে কোরবানি দেওয়ার স্বপ্নে দেখায়া কঠিন পরীক্ষা নিয়েছিলেন সে কঠিন পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়েছেন এরা মর্মান্তিক ইতিহাস যে একজন আল্লাহর বান্দা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নিজের আপন কলিজার টুকরা সন্তান নব্বই বছর বয়সে কানতে কানতে চোখের পানি দিয়ে বুক বাসিয়ে আল্লাহ থেকে বাচ্চা চেয়ে নিয়েছিলেন সেই সন্তানকে আল্লাহ পাক বললেন কোরবানি করে দাও ইব্রাহিম করে দিলেন ছেলেও প্রস্তুত হয়ে গেলেন তার মানে কি আল্লাহর বিধানের সামনে নিজের মায়া মহাব্বত দয়া এবং নিজের গুরুত্বপূর্ণ সম্পদ কিছুই না ইসলামের অর্থই হল আল্লাহর বিধানকে যথাযথভাবে পালন করা এটা হলো ইসলামের মূল কথা এই বিশেষ কারণে ওই হাদিসের সুন্নাতু ইব্রাহিম আবিকুম ইব্রাহিম বলা হয়েছে নাহলে এর আগের থেকে সুন্নত এখন প্রশ্ন হইল শূন্য শূন্য তো বলতেছি এটা কি সুন্নত আমরা ওলামা একরাম জানি যে সুন্নতের একটা অর্থ হল তরিকা পদ্ধতি আর একটা সুন্নতের অর্থ হল হাদিস সুন্নতের আরেকটি অর্থ হল আমলি সুন্নত আমলি সুন্নত যেটা ফরজ ওয়াজিবের নিচে আমল আর মোস্তাহাবের উপরে এমন একটা আমলকে সুন্নতি আমল বলা হয় যেমন ফজরের সুন্নাত দুরাকাত জোহরের সুন্নত এইগুলাকে শরীয়তের বাসায় আমলি সুন্নত বলা হয় আর সুন্নার অর্থ হাদিস এটাও আছে তারাক তফিক আমরাইন লাম তাদিল্লু মান তামাসাক্তুম লাম তাদিল্লু মা তামাসাক্তুম কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি এখানে সুন্নাতের অর্থ কিন্তু হাদিস আরেকটা হলো সুন্নাতু আবিল কাসেম হ্যাঁ, সুন্নত আবিকুম ইব্রাহিম এখানে সুন্নতের অর্থ হলো আদর্শ পন্থা যেমন বুখারি শৈবের হাদিসের মধ্যে আছে যে কয়েকটি কাজ মিনাল ফিতরা দশটি কাজ মিনাল ফিতরা আই মিনাস সুন্না সেই দশটি কাজের ভিতরে ফরজ থেকে নিয়ে মোস্তাহাব পর্যন্ত সব প্রকারের আমল সেখানে বিদ্যমান আছে তারপরে রসুল বলছে মিনাল ফিতরা ওয়াফি রেওয়ায়তে মিনা সুন্না এই সুন্নার অর্থ হইল এইটা আম্বিয়া কেরামের চলন পথ নবীরা এই পথে চলেছেন জাতির জন্য আদর্শ কায়েম করে দিয়েছেন সে আদর্শর অর্থে এখানে সুন্নত ব্যবহৃত হয়েছে আসলে কোরবানি যে সুন্নত যত জায়গায় আছে যে হাদিসের রেফারেন্স আমি দিলাম সেখানে সুন্নতের অর্থ হলো এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাই ইসলাতামের আদর্শ এটা কি শরীয়তের আলোকে ফরজ না ওয়াজিব না আমলি সুন্নত না মোস্তাহাব ফেফি শরীয়তের পরিভাষা এখানে বোঝানো হয় নাই এখানে বোঝানো হয়েছে যে এটা আম্বিয়া কেরামের আদর্শ বিশেষ করে ইব্রাহিম নবীর আদর্শ এর প্রমাণ হইল অনেক হাদিস কোরআনের আয়াত দ্বারায় প্রমাণিত কোরবানি কিন্তু ওয়াজিব যেমন আমরা সবাই জানি কোরআনের একটি আয়াত কাউসার তোমার প্রভুর জন্য তুমি নামাজ আদায় করো আমি যে কাউসার নামক নামত দিয়েছি তার সক্রিয়াতান সক্রিয়া স্বরূপ প্রভুর জন্য নামাজ পড়েন আর ওয়ান হার এবং কোরবানির সময় জন্তুর উপরে বিশেষ জন্তুর গলার উপরে ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করে রে কোরবানি করুন কোরআন শরীফে ওয়ানহার শব্দটা ওলামায় কেরাম জানেন একে আদেশমূলক শব্দ সিগায় আমর কোরআনের কাত্তি অকাট্য আয়াতের মধ্যে সব আয়াত অকাট্য কোরআনে কোরআনে কোন একটা ব্যাপারে আমর সিগা আদেশমূলক শব্দ আসলে সব ফকিগণ মোস্তাহেদগণ জানেন ফেকার দৃষ্টিতে এটাকে ফরজ অথবা কমপক্ষে ওয়াজিব বলা হয় তাহলে এই আয়াতের দ্বারায় ওয়ানহার শুধু সুন্নত নয় যে করলে চলবে সবাব পাবে না করলে চলবে এমন নয় ওয়ানহার আপনি নহর করুন এই আদেশ নবীর ইসলামকে দিলে নবীর মাধ্যমে তামা উম্মদকে আল্লাপাক এই আদেশ দিয়েছেন তাই এটা ওয়াজি প্রমাণিত হলো এছাড়া একটা হাদিস হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত সে হাদিসটা সই হাদিস বিভিন্ন কিতাবে এসেছে যে আকামা রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম আবিল মাদিনা আশারা সিনিন রাহা নবীজি মদিনা মোনাবারাতে হিজরত করি আসার পরে দশ বছর জীবিত ছিলেন এই দশ বছরে প্রত্যেকটি বছর রসুল গুরুত্ব সহকারে এই ওজহিয়া কোরবানিটা পালন করেছেন আমরা সবাই জানি ওলামা একরাম জানেন রসুল জীবনে যে কাজটা কন্টিনিউ করে সেই কাজটা প্রমাণ হয় দলিল দালিলুন আলাল উজুব কন্টিনিউ যে কাজটা করেন সেটা ওয়াজিব হওয়ার প্রমাণ বহন করে সুন্নত না সুন্নত হলে মাঝে মধ্যে ছেড়ে দিতেন অনেক সময় করতেন সব সুন্নতের ব্যাপারে এরকম আছে এ হলো আরেক দলিল ইহা ছাড়া আরেকটি দলিল হজরত আবু হরেরা রাদি আল্লাহ তালাহুর থেকে বর্ণিত আছে এটাও সহি হাদিস হাফিজ ইবন হাজার আসকালানি বলছেন রিজাল হু সাকাত রসুলের পাশ এরশাদ করেন মানকান আলাহু সাহাতুন ওয়ালাম ইউদাহি ফালাইয়াকরাবান না মুসাল্লানা যে ব্যক্তি সামর্থ্যবান কোরবানি করার সামর্থ্য আছে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও সে কোরবানি করে না সে যেন ঈদগাহের ধারে কাশিও না আসে মুসল্লার পাশে এই ধমকি এই হুমকি ওই অপরাধীর জন্য হইতে পারে যে একটা ওয়াজিবের মতো গুরুত্বপূর্ণ আমলকে ছেড়ে বসল সুন্নতকে যে ছেড়ে দেয় তার জন্য এমন দমকি হুমকি রসুলের পক্ষ থেকে কোনো জায়গাতে নাই মুহাদ্দেসিনে কেরামু বলছেন এ হাদিসের দ্বারা কোরবানি ওয়াজিব হওয়া সাব্যস্ত হয় এরপর হাদিস মধ্যে আরও আছে জনাবে রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লাম এরশাদ করেন ইয়াহান্নাস আলা কুল্লে আহলে বাইতিন ফি কুল্লে আমিন আহাতুন ওলামারা জানেন আলা কুল্লে আহলে বাইতিন এক পরিবারের যিনি কর্তা থাকবেন সকলের খরচার দায়িত্ব খোরপোষের দায়িত্ব যার গাড়ে সেই কর্তা যেহেতু সামর্থ্যবান হবে যদি হয় তো প্রত্যেক সামর্থ্যবান কর্তার উপরে কোরবানি প্রত্যেক বছর করতে হবে আলালিল এলজাম এটাকে ওয়াজিব করার জন্য বাধ্যতামূলক করার জন্যে আলা করলে আহলে বাইতিন শব্দ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এরশাদ করেছেন এইভাবে অনেক হাদিস রয়েছে কোরআনের আয়াত পেশ করলাম হাদিস পেশ করলাম এগুলো সব প্রমাণ কোরবানি ঐচ্ছিক জিনিস নয় এটা হলো বাধ্যতামূলক জিনিস এটা ওয়াজিব এটা ছাড়লে গুণাগার হবে যে কোরবানির সামর্থ্য কারোর কাছে থাকে যার কাছে সামর্থ্য নাই তার জন্য মাস্তা নাই তো যাই হোক এই একটা প্রশ্ন উঠেছিল যে এটা তো হাদিসের সুন্নত পাচ্ছি বলুন এই সুন্নতের অর্থ কী করলে সবাব না করলে কোনো গুণা নাই যাকে আমলি সুন্নত বলে এই অর্থে সুন্নত নাকি আম্বিয়া কেরাম সকল নবীদের আদর্শ এইটাই তাদের চলার পথ আর তারিকুল মাসলুকুফিদ্দিন এই অর্থে আদর্শের অর্থে শূন্য শব্দ এখানে ব্যবহৃত হয়েছে এখান থেকে যারা বুঝে না কোরআন হাদিসের গভীরে পচে না অন্য কোরআন আয়াত হাদিসকে মিলায়া দেখে না তারা শূন্য শব্দতে পায়া শুরু করছে এটা তো সুন্নত না করলে চলে না করলে চলে আফসোস আজকে আমার দেশে এমন কিছু লোক এই জাতীয় বক্তব্য রাখছে যাদের থেকে কিছু আশা করা গেছিল যারা কিছু কোরআন হারিস পড়েছে মাওলানা ডক্টর বলে নাম দেয় তাদের দ্বারা মানুষ ইসলামের আলোর পথ পাবে কিন্তু তারা আজকে আলোর পরিবর্তে অন্ধকার ছড়ায়া আলোকে বিনষ্ট করে ইসলামের সঠিক মাসলাকে বিকৃত করে আজকে মুসলমানদের ভিতরে ফিতনা ছড়াই দিচ্ছে তারা আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ পাখে হেফাজত করে আমরা জানি আকিকা এবং কোরবানি দুটোই ইবাদতে মাকসুদা দুটাই ভিন্ন ভিন্ন আদেশ এবং আল্লাহ তাআলা দুটোকে পৃথকভাবে আদায় করতে বলেছেন আল্লাহ রাসূল বলেছেন এবং আল্লাহ তো কোরবানি করতেই বলেছেন তো দুটো এবাদতে মাসুদার মাঝে সমন্বয় করে একই সঙ্গে কোরবানি করা অর্থাৎ আকিকা এবং কোরবানি একই সঙ্গে করা কিভাবে বৈধ হয় এই বিষয়টা আমি হুজুর কাছে জানতে চাই এবং সাথে আরেকটি বিষয় যে কোরবানি এবং আকিকা বিধানকে একসঙ্গে করার একইভাবে কোরবানি এবং মানব একসঙ্গে করার বিধানটা কি এবং আকিকা এবং মানবের মাঝে কোনো পার্থক্য আছে কিনা আলহামদুলিল্লাহ এই প্রশ্নটার জবাব নির্ভর করে আকিকার কোরবানির হাকিকত মাহাত্ম বোঝার উপরে একটু আগে বলেছি কোরবানি একটি এমন এবাদত যে এবাদতের পালনের মাধ্যমে বন্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এটা করে এবং করা এটা সওয়াবের কাজ এটাকে আরবি ভাষায় কোরবত বলে কোরবাত কোরবাতুন এটা কোরবন থেকে নির্গিত কোরবানিও কোরবন থেকে আসছে তাইলে কোরবত মানে আল্লাহর নৈকট্য হওয়ার মাধ্যম আর কোরবানিও আল্লাহর নৈকট্য হওয়া লাভ করার মাধ্যম এই জন্য আমি যেটা প্রশ্নটার উত্তরে বলতে চাই সেটা হলো আকিকা মান্নত কোরবানি একই পশুতে করা যায় কি না না যায় না এই ব্যাপারে রসুলের লক্ষ লক্ষ হাদিস এইগুলা সাকেত নীরব রসুলের হাদিসে কোথাও জায়েজ নাই করা যাবে না এই কথা তিনি বলেননি তিনি যাহা বলেছেন তার দ্বারায় প্রমাণিত হয় যে হ্যাঁ এটা করা যাবে আকিকার কোরবানির সাথে আকিকা করা যাবে এটা প্রমাণ হয় যাবে না প্রমাণ নাই কোথাও নাই আবুদার শরীফের মধ্যে একটা হাদিস সাকাত আলাহি আবু দাউদ আবু দাউদ এটাকে নীরব নিয়ে রয়েছেন তার মানে এটা সহি সেটা রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মান উলিদ আলাহু আলাদুল যার কোন সন্তান ভূমিষ্ঠ হবে আহাব্বা আইয়ানসুকা ফাল ইয়ানসুক বেসাতিন আনিল জারিয়া ওয়া বেসাইত বেসাতাইনি আনিল গোলাম অর্থ হইল যে ব্যক্তি আকিয়া করতে চাবেন সন্তান হওয়ার কারণে সেই ব্যক্তি ইয়ানসুক নুসুক এই শোনো নুসুক শব্দ সেই যে ব্যক্তি নুসুক করতে চাবেন ফাল ইয়ানসুক সে নুসুক করবে ছেলে হইলে দুইটা বকরি দিয়া মেয়ে হইলে এক বকরি দিয়া এই আবু দাউদ শরীফের হাদিসে নুসুক নামে একটা শব্দ ব্যবহার হইতে আর কোরবানি উপলক্ষে কোরআনে এটাকে নুসুক বলছেন মানসাকান সে নসুক নসুক শব্দ এটা কোরবানির ক্ষেত্রে কোরআন হাদিসে বেশি ব্যবহৃত হয়েছে একই শব্দ ওয়ার্ড আমার নবী আকিকা সম্পর্কে ব্যবহার করেছেন তাই নসুক শব্দের দ্বারা বুঝাইল কি করবত একটু আগে বলেছে করবতের অর্থ হইল আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম কোরবানির অর্থ কোরবান আল্লাহর নৈকট্য লাভ করার মাধ্যম তাই একই জন্তুতে যদি একজনে কোরবানির নিয়ত করেছে আরেকজনে সন্তানের আকিকার নিয়ত করেছে আরেকজনে মান্নাতের নিয়ত করেছে তাইলে মান্নাত করাও করব আল্লাহ নৈকট্য লাভ করার মাধ্যম আকিকা করাও করব আল্লাহ নৈকট্য লাভ করার মাধ্যম কোরবানি করাও করব আল্লাহর নৈকট্য করার মাধ্যম সবগুলোর নাম নুসুক তাই এই নুসুক এই আবাদতটা পালন করার জন্য রসুল আকিকা সম্পর্ক বলেছেন একই শব্দ কোরবানি সম্পর্ক বলেছেন এই জন্য ডাইরেক্ট স্পষ্ট হাদিসের কোথাও না থাকলেও এই হাদিস থেকে উলামায় কেরাম মুস্তাহিদিন তারা এই হাদিস থেকে প্রমাণ করেছেন যেটাকে দালাতুন্নাস বলে হাদিসের ইঙ্গিত বলে সে ইঙ্গিত থেকে বুঝেছেন যে কোরবানি মান্নত আকিকা একই সঙ্গে একই জন্তুর মধ্যে করলে এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নাই কারণ সবটাই হলো করবত সবটা হইল আল্লাহর নৈকট্য করার মাধ্যম যে একটা হাদিস পাওয়া যাইত কোথাও একটা হাদিস যদি পাওয়া যেত কোথাও আকিকা করা যাবে না কোরবানির সাথে তাইলে উপরোক্ত হাদিস থেকে ফকিগণ মোস্তাহিদিনে কেরাম যে হাদিস থেকে যেটা বুঝে নিয়েছেন এই বুঝটা আসতো না তার বিপরীতটা আসতো কারণ হাদিসে নিষেধ আছে তাই স্পষ্ট যখন আদেশ নাই তাহলে আমরা এই আদেশ থেকে শব্দ নসুক থেকে কেমনে বুঝবো হাদিসে তো নিষেধ আছে যেহেতু হাদিসে নিষেধাজ্ঞার কোনো বয়ান নাই হাদিস চুপ নিষেধের ব্যাপারে বরং জায়েদের ব্যাপারে অনেক ইঙ্গিত এই সমস্ত হাদিসে রয়েছে তাই মুস্তাহিদিন ফোকায় কালাম মজহাবের ওলামায় কালাম আকিকা কোরবানিকে একই সাথে হওয়া এটাকে জায়েজ বলেন এবং এটার মধ্যে কোনো সন্দেহ করার অবকাশ নাই যেহেতু না জায়েজের কোনো দলিল নাই আমি একটা কথা এটা বলতে চাই হয়তো শ্রোতারা চিন্তা করবেন অনেকের এটা ভুল ধারণা আছে পৃথিবীর সব দুনিয়ার আমাদের মাস্তা মাসালা স্পষ্ট কোরআন হারিয়ে থাকে না সব মাসলা কোরআন হারিসে থাকে স্পষ্ট তাহলে আকি কাজে কোরবানির সাথে হবে এটা স্পষ্ট না থাকলে মানা যাবে না এই কথা বলার অবকাশ নাই যেহেতু সব কথা স্পষ্ট থাকার জরুরি না আজকে দুনিয়াতে কত জিনিস চলতেছে আমি যদি বলি এই যে বর্তমানে কিডনি বিক্রি হচ্ছে রক্ত বিক্রি হচ্ছে বর্তমানে এই ক্রেডিট কার্ড ব্যবহার করতেছে মানুষ বর্তমানে টেলিফোনের মাধ্যমে স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে টেলিফোনের মাধ্যমে অনেক সময় আত্মবিবাহ করতেছে এই যে আধুনিক হাজার হাজার নয় লক্ষ লক্ষ মাসলা এইগুলো কিন্তু একটাও লক্ষ লক্ষ মাসলা কোরআন হাজি স্পষ্ট নাই আমার শব্দের যেন মনে থাকে আমি স্পষ্ট শব্দ বলেছি আসলে কোরআন হাদিসে সব সমস্যার সমাধান আছে সমাধান দেওয়ারও পদ্ধতি আছে কিছু স্পষ্টভাবে দিয়েছেন কিছু অস্পষ্টভাবে দিয়েছেন কিছু ইঙ্গিত ইশারায় দিয়েছেন এই ইঙ্গিত ইশারার আসল ব্যাখ্যা এবং অস্পষ্ট অস্পষ্টতার সুস্পষ্ট ব্যাখ্যা এইগুলো দেওয়ার জন্যেই তো আল্লাপাক আহলুজিকির নামে একদল মুস্তায়াত তৈয়ার করেছেন আমরা মোস্তায়াতকে মানি বাংলাদেশের মুসলমান তাকলিদ মানে মাজাব মানে মজাবের ইমামগণকে মানে কারণ মানা ছাড়া কোরআন হারিজ আমল করার কোনো পথ নাই একমাত্র মোস্তায়দ হইলে আবু হানিবার মতো সে পারবে ইমাম না মানিয়া যারা আমাদের মতো অজ্ঞ ডাইরেক্ট কোরআন হারিস থেকে মাস্তা উদ্ভাবন করতে পারে না এই যোগ্যতা নাই তাকে অবশ্যই মাজাব মানতে হবে আমরা মাজাব মানি তাই দেখলাম নিষেধের কোনো হাদিস নাই কোরবানি আর আকি একসঙ্গে হবে না এমন হাদিস নেই তবে কিছু কিছু হাদিসের মধ্যে কে যে হবে কে কোরবানি একই জিনিস নুসুক নুসুক কোরবাত এটা পাচ্ছি এখান থেকে আমাদের ইমামরা সিদ্ধান্ত নিয়েছেন জায়াজ হবে তাই কেউ যদি না জায়জ বলতে চায় তার দায়িত্ব হলো দলিল প্রমাণ পেশ করো কোন হাদিসে লেখা আছে জায়েজ নেই কথা বুঝতে পারছো সাম্প্রতিক দেশের বন্যা চলছে আমরা সবাই জানি তো এই বন্যার প্রেক্ষিতে এক শ্রেণীর মানুষ দাবি তুলেছে যে আমরা কুরবানি না করে কুরবানির টাকা বন্যার্থদের মাঝে বিতরণ করতে পারি কিনা আসলে ইসলামে এর কোন অবকাশ আছে কিনা আমি সদ্য মুফতি সাহেবের কাছে বিষয়টি জানতে চাচ্ছি আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সমাজে ওদের আমি পত্রিকা দেখলাম কিছু আধুনিক শিক্ষিত লোক যারা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানে না মুসলমানের ঘরে বসবাস করে জন্মগ্রহণ করেছে সেই হিসাবে ঈদ রোজা কোরবানি হয়তো করে এর চেয়ে বেশি মনে হয় ইসলাম সম্পর্কে জানে না এমন লোকরা বলতেছে আমরা এই বছর কোরবানি করব না কোরবানির পশুর অর্থ দিয়ে আমরা এই বন্যা কবলিত লোকদের পাশে দাঁড়াবো এটা নিয়ে অনেক জায়গায় তর্ক বিতর্ক চলছে তা আমি এই প্রশ্নটা শুনিয়া বড় আশ্চর্য বোধ করলাম যে একটু আগে যে আলোচনা করেছি কোরবানি একটা ওয়াজিব আমল বাধ্যতামূলক আমল এক শ্রেণীর তথাকথিত মাওলানারা টিভির পর্দায় আসিয়া বলতেছে কোরবানি কোনো গুরুত্ব নাই অতি বেশি গুরুত্ব এটা একটু সুন্নত করলে সবাব না করলে সমস্যা নেই আরেক শ্রেণীর লোক এদের থেকে শিক্ষা নিয়া আজকে এই কথা বলার সাহস পাচ্ছে যে কোরবানি করার দরকারে নাই এই টাকা দিয়ে এতগুলা একদিনে পশু জবাই করিয়া এটাকে নষ্ট করার কি দরকার এই টাকা যদি গরিবকে দিই সব আরো বেশি হইতে পারে এই যে মুরুক্ষরা যেই প্রশ্নটা তুললেন এই মুরুক্ষদের প্রশ্নটা কিন্তু তার বৃত্তি হইল একটু আগে যে সমস্ত মৌলবীদের কথা বলছি কোরআন হারিস জানার দাবি করিয়া অজ্ঞ তাদের কারণে কিন্তু আজকে আস্তে আস্তে কোরবানিয়া বাধ্য হচ্ছে তাদেরকে আমি বলবো তাদের উদ্দেশ্যে কোরবানি শব্দ এটা কোরআনে আছে ওয়াইজ কাররাবা কোরবানা কোরআনের শব্দ আদম আসলামের দুই সন্তান হাবিল কাবিলের ওই কোরবানি ইতিহাসকে ফাতকবেলামিন আহাদিহিমা ওয়ালাম ইউতা মিনাল আখার ইন্নামা ইয়তা কাব্বাল্লাহ মিনাল মুত্তাকিম কোরবান কোরবন শব্দ থেকে নির্গিত কোরবের অর্থ হলো নৈকট্য কোরবানির অর্থ হলো আল্লাহর নৈকট্য অর্জন করা কেসের মাধ্যমে নির্দিষ্ট কিছু পশুকে নির্দিষ্ট দিবসে নির্দিষ্ট পদ্ধতিতে তাদের গলায় ছুরি দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার নামই হলো আসলে কোরবানি ইব্রাহিম আলাই আসলামের ইতিহাস কে না জানে এই ইতিহাসের সার সংক্ষেপ এটাই কোন পিতাকে আল্লাহ পাক সন্তানকে জবাই করতে দিতে পারে না আল্লাহ এমন নয় পিতা হাতে ছড়িয়ে দিয়ে সন্তান জবাই করে দেবে কোনো যুক্তিতে কুলায় না তারপরও দিছেন কেন অর্থাৎ আল্লাহ পাক করে আমার নির্দেশ পালন করতেছে কিনা ইব্রাহিম আমি আল্লাহ জানি সন্তান ইসমাইল কিন্তু জবাই হবে না আমি আল্লাহ তো আছি নির্দেশ দিয়া এমন কলিজার টুকরা সন্তানটাকে আমার কথা অনুযায়ী জবে করে কিনা আমি এটা দেখবো আমার নির্দেশ মানে কিনা যদি আমার নির্দেশ পালন করতেছে কিচ্ছু তাকায় নাই আমি আল্লাহ নিজেই ছুরিকে উল্টায়া ইসমাইলকে বাঁচাইয়া আমি বেহাত থেকে দুম্বা পাঠাই দেবো তার উপরে ছুরি চলবে তাহলে কোরবানির মাহিত্য হলো আল্লাহর নির্দেশ পালন করে কিনা বন্দা তাহা জানা কোরবানির উদ্দেশ্য তো গোস্ত না চামড়াও না কোরআন বলে তুমি আল্লাহকে কেমন ভয় করো আল্লাহর আদেশ কেমন করি পালন করো পালন করার মানসিকতা তোমার মধ্যে কি আছে এই জিনিসটা আল্লাহ দেখবেন আল্লাহ নৈকট্য লাভ করার জন্য তুমি করছো কিনা এটা দেখবেন না কত বিশাল গরু জবাই করলা গোস্ত কয়মন হইল না তাহলে কোরবানিটা আমরা বুঝতেছি যে গরু জবাই করিয়া গরিবের মধ্যে বিলান আর নিজের মধ্যে খাদ্য দ্রব্যের নাম তা না আল্লাহর বিধান পালন করার জন্য এখন আমাদের যুক্তি দিই যে আল্লাহর এই বিধান আমি পালন করব না আমার যুক্তিতে আল্লাহর এই বিধান পালন থেকে আমি গরিবের সঙ্গে দাঁড়াইলে এই টাকাগুলো নিয়ে সব বেশি হবে এটা হলো আল্লাহর জাতের উপরে হাত ধরা আল্লাহর উপরে নিজেদের মাতব্বরি করার সমতুল্য আল্লাহ বলেছেন পশুর উপরে গলায় জবাই করিয়া রক্ত প্রবাহিত করা আমার নির্দেশ এতে আমি তোমার মহাব্বত লাইক করবো এতে তুমি আমার নৈকট্য অর্জন করতে পারবা আমি বলি আল্লাহ আপনি যা বলেছেন তা আমি করব না আমার ব্রেইনে আসছে যুক্তিতে আসছে এই টাকাগুলো একটা গরিবকে দিয়া বড় একটা মেয়ে দেব এটা হলো বন্দার ব্রেইনে কতটুকু আর আল্লাহর হুকুমকে নিজের ব্রেইন যুক্তি দিয়া লঙ্ঘন করা এটা মুসলমানের কাজ তো হবেই না আমার আশঙ্কা হয় এমন যুক্তিবাদীরা কোনো আল্লাহ না করুক একদিন নাস্তিক হইয়া যায় কিনা আমি দোয়া করি এ সমস্ত ভাইদের প্রতি যারা না বুঝে এই সমস্ত ওয়াক উচ্চারণ করতেছে ইসলামের মূল বিষয় হইল আল্লাহর বিধান মানা দেখেন এখন হজের মৌসুম হাজি সাহেবরা গেছেন মক্কা শরীফ জুলহজের আট তারিখ সমস্ত হাজিরা মক্কা শরীফ থেকে সোজা চলে যাবে মিনায় পাঁচ ওয়াক্ত পর্যন্ত মিলার মাঠে অবস্থান করবেন এখানে আমাদের ব্রেইন বলে মক্কার হারামের মধ্যে নামাজ পড়লে এক লক্ষ রাখার স্বভাব মিনার প্রান্তরে নামাজ পড়লে কয় লক্ষ স্বভাব এটা তো কোনো জায়গাতে নাই লক্ষ লক্ষ সবাবকে থেকে বঞ্চিত কইয়া আমি মিনায় যাব কেন আর গেলেও সেখানে একটুখানি কিছুক্ষণের জন্য যাব আবার আসিয়ে হারামে নামাজ পড়ব এটা আমার যুক্তি বলে কি না আমার আল্লাহ বলেন না তো তোমার যুক্তির উপরে আমার কোনো মুক্তি নাই আমার মুক্তি আমার পক্ষ থেকে মানব জাতির জন্য মুক্তি হলো আমার বিধান পালন করো কিনা আমার নির্দেশ পালন করলো কিনা আমি সেটার মধ্যে দেখব তাওয়াপ করার মধ্যে কিছু না যদি আমি না করি আর আমি হা বললে মা বাবার চেহারা তাকাইলে হজের সবাব পাইবা আমার হুকুম যদি হুকুম মোতাবেক হয় তাহলে আমি সন্তুষ্ট অল্প কাজে অনেক লাভ আমার হুতুন হুকুম বিধান লঙ্ঘন হয়েছে আর কিছুই না সব মাটি দেখেন হজের পাঁচটা দিন ছাড়া সারা বছর যদি কোনো একটা হাজি আরাফার মাঠে যাইয়া বসি থাকে সারা বছর এত কাপ করতে চিল্লা দিচ্ছে আরাফার মাঠে মজদাল হেবার দেয় রাত কাটাইতেছে মিনাতে অবস্থান করতেছে দুই পয়সার ছাওয়া বসে এখানে নাই কিন্তু আল্লাহর বিধান মোতাবেক এই নির্দিষ্ট টাইমে নয় তারিখ যদি আরাফায় গিয়া দাঁড়িয়ে হাত তোলে কানতে পারে আল্লাহ বলে সমস্ত গুণা মাফ করে দিলাম আল্লাহর বিধান পালন করার মধ্যে মুক্তি যুক্তির উপরে চলার উপরে কোনো মুক্তি নাই তাই এমন যুক্তি দেওয়া আমাদের বন্ধুদের জন্য কোন মুসলমানের সন্তানের জন্য কিছুতেই যুক্তিসঙ্গত হইতে পারে না এটা বস্তুবাদীদের চিন্তাধারা বস্তুবাদী যারা দুনিয়াবি লাভ লোকসান কোথায় হিসাব নিকাশ করে তারাই সমত কথা বলতে পারে যারা আল্লাহর পাগল আল্লাহর গোলাম আল্লাহর কথা মেনে চলতে চায় তাদের সামনে এই যুক্তি দুই পশারও দাম নেই আল্লাহ পাক তাদেরকে হেদায়ত দান করুন এখন হজের মৌসুম আমরা জানি হাজি সাহেবরা হজে যাচ্ছেন হজের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো পশু কোরবানি করা পশু কোরবানির বিষয়ে আমরা দু ধরনের বর্ণনা পাচ্ছি একটা হলো আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের সঙ্গে তার যেসব সাহাবিরা হজ করেছিলেন তারা পৃথক কোনো কোরবানি করেনি এ মর্মে আমরা ওলামাদের একটা মত পাচ্ছি তারা বলছে যে তাদের পৃথক কোনো কোরবানি করা লাগবে না আবার এর বিপরীত একটা মত পাচ্ছি যে হজের কোরবানি এবং নিজের ব্যক্তিগত কোরবানি পৃথক ভাবে করতে হবে তো আমি হুজুরের কাছে এই বিষয়ে একটা ফয়সালা কামনা করছি বিসমুল্লাহ রহমান রহিম এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হাজি সাহেবান হজে যাওয়ার পরে তারা মিনায় কোরবানি দেন আমরা বলি হাজি সাহেবরা কোরবানি দিছেন আসলে এটা আমাদের বাংলা ভাষায় আমরা বুঝার জন্য শব্দটা ব্যবহার করি হাজিরা হজের কাজ সম্পন্ন করার জন্য কারেন অথবা মোতামাতে হলে যে একটা জন্তু জবাই দিতে হয় কোরবানি দিতে হয় সেটা আমরা যে কোরবানি এতক্ষণ আলোচনা করছি সেই কোরবানি এটা দমে শকর এটা হজেরই অংশ এটা হজের মাসলা কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই এটা এটা দম ও শকর এটাকে আমরা বাংলা ভাষায় বোঝার জন্য কোরবানি বলি ঠিকই তো কোরবানি কোরবানির দিনে জবাই হচ্ছে তো একই জন্তু একই তরিকায় সেই জন্য এমন প্রশ্ন হলে একজন হাজি সাহেব গেছেন হস করতেছেন তিনি তো দমের শকর করবেনই যদি উনি কারেন হন মোতামাত্তে হন মফরেদ না হন তাহলে ওনার উপরে যে একজন মুসলমান হিসাবে এত হাদিসে কোরআনে প্রমাণ কোরবানি করাও আজিব দেশে থাকলে যে কোরবানিটা যেটা করতেন কোরবানি সেই কোরবানিটা কি হাজি সাহেবরা মক্কা শরীফে করতে হবে বা মক্কা শরীফ না হইলেও দেশে অর্ডার দিয়ে দিবে করব কোরবানি তাদের উপরে ওয়াজিব থাকবে কিনা এইটা ব্যাপারে সুস্পষ্ট কোন নস কোন দলিল হাদিসে নাই এইটাও ফকিদের এস্তেহাত গবেষণা এই ইমামগণের গবেষণা গবেষণায় দেখা যায় কোরবানি কার উপরে ওয়াজিব ওয়াজিব হইল যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তার উপরে ওয়াজিব নারী হোক পুরুষ হোক তবে শর্ত হইল তিনি মুকিম হইতে হবে মুসাফের হইলে মুসাফের উপরে কোরবানি ওয়াজিব থাকে না তাহলে কোরবানি তো ওয়াজিব হয় মুকিম হলে মুসাফের উপরে তো কোরবানি নাই এই কারণে হাজি সাহেবরা যারা মক্কা শরীফে গেছেন তারা দমের শকর ছাড়া আরেকটা কোরবানি যেটা কোরবানির সময়কার কোরবানি আমাদের পরিভাষায় কোরবানি এটা দিবেন কিনা এটা নির্ভর করবে কিন্তু ওই হারি সাহেব মুকিম নাকি মুসাফের সব হাজি মুসাফের থাকে না সব হাজি মুকিম হয় না তবে বর্তমানে মুকিমের সংখ্যা সবচেয়ে বেশি এর কারণ হলো আপনারা জানেন জানি না জানেন কি না যে এক জমানায় যোগে ছিল যে মক্কা শরীফে যদি কেউ পনেরো দিন বা তার অধিক থাকার নিয়ত করে থাকে তাইলে তিনি মুকিম হইতেন মিনা আরাফা মুজদালেফা কদিন থাকলো না থাকলো এটার কোনো গণনা ছিল না কিন্তু শেখ আবদুল্লাহ বিন সুবাইল যিনি হারামে মক্কা মকর্রামার খতিব ছিলেন তিনি আল্লামা তাকি উসমানী দামত কাতুমের এক প্রশ্নের উত্তরে লিখেছেন যে আমরা মক্কাবাসী এবং সৌদি হুকুমত সরকার মিনাকে এখন পৃথক স্থান দর্তব্য করে না মক্কা শরীফের আন্ডারের একটা অন্তর্গত মহল্লা দর্তব্য করে এটা অর্থ এই নয় যে মিনাতে জবা না করিয়া মিনাতে পাথর না মানিয়ে আরেকখানে গেলে হবে সেটা না হজের নসুক হিসাবে মিনার কাজ মিনায় চলবে মুজদালাফার কাজ মুজদালাফা চলবে আরাফার কাজ আরাফা চলবে কেয়ামত পর্যন্ত হজের বিধিবিধানের ক্ষেত্রে হজের পবিত্র রুকুন আদায় করার ক্ষেত্রে পরিবর্তন ঘটবে না কিন্তু একজন মানুষ মক্কা থাকা অবস্থায় মদিনার কাছাকাছি এই মিনার কাছাকাছি হওয়াতে এটা কি পৃথক স্থান ধরা হবে না ওই স্থানগুলোতে পাঁচ সাত দিন যা থাকে এইগুলা সহ মক্কাতে পনেরো দিন হইলেও তিনি মুকিম হবেন নাকি হবেন না নামাজ কসর করবেন না পণ্য পড়বেন এই ক্ষেত্রে শুধু মাস্টারের একতলাপটা মক্কার হারামের খতিব এশিয়া মহাদেশের বিজ্ঞ ওলামায়াম মক্কা শরীফের মাদ্রাসায় সুলিয়াতে একাধিক মিটিং করিয়া সিদ্ধান্ত নিছেন এখন থেকে মক্কা প্রবেশ করার পর হজের কাজ সব শেষ করিয়া মক্কা শরীফ ত্যাগ করার আগ পর্যন্ত এই দিনগুলো মিলে যদি পনেরো দিন হইয়া যায় তাহলে এই হাজি সাহেব মুকিম বলে সাব্যস্ত হবেন তিনি মিনায় গেল নামাজ পূর্ণ পড়বেন তো পূর্ণ পড়বেন এবং মজদালাভয় পূর্ণ পড়বেন তাইলে মকিম বেশি হওয়ার কথা থাক কিছু লোক যে এমন যে মাত্র গেল যে সুদা আরাভায় চলে গেল বা একদিন বা দুদিন মক্কা থাকিয়া আবার পাঁচ দিন আরাভা মজদালাভা হয় শেষ করিয়া আরেকদিন পরে চলে গেল পনেরো দিন হলো না তাইলে তারা মুসাফের এখনো থাকবে কিন্তু অধিকাংশ যারা এই সময়গুলাকে হজের সময়গুলাকে নিয়ে মুকিম হবেন এই পনেরো দিন হবে অতিবাহিত করবে তারা কিন্তু কি হয়ে যাবে মুকিম হয়ে যাবেন এটাই আজকে বর্তমান বিশ্বের বড় বড় ওলামা ফকিদের সিদ্ধান্ত যদি মুকিম হইয়া যান এরা তাইলে তাদের উপরে যদি সামর্থ্য থাকে যেখানে মুকিম সেখানে যদি সঙ্গে টাকা পয়সা থাকে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে তাহলে তাদের উপরে আল্লামা স্বামী ফতোয়ায় স্বামীর মধ্যে বাদায় সানায় আল্লামা কাসানি আমাদের বড় বড় নির্ভরযোগ্য ফকিগণ বলেছেন তারা কোরবানিও করতে হবে সেখানে করুক আবার দেশে খবর দিয়া দেখ একই কথা কিন্তু আলমগিরি ফতোয়া হিন্দিয়ার মধ্যে লেখা আছে তাদের উপরে কি নাই কোরবানি করা লাগবে না এটা হাজিদের জন্য স্পেশাল বিধান মুকিম হইলেও করা লাগবে না তো এর মধ্যে দ্বিমত আছে কারণ হাদিসের মধ্যে স্পষ্ট কিছু নাই তাই ফকিদের মধ্যে দ্বিমত আছে স্বয়ং হানফি ফকিদের মধ্যে তাই আমি মনে করি এই দুই মতের ভিতরে মুকিম যদি হয় টাকাও থাকে সামর্থ্য থাকে তাহলে কোরবানিটাও করা উচিত এর উপরে ফতো আমাদের চলতেছে তাই এটা একটা ফেকি মাসলা এটা ফকিদের একটু মতানৈক্য আছে দোনো দিকে আমল করার অবকাশ আছে ভাই উত্তম হইল এটাকে ওয়াজিব মনে করিয়া কোরবানি দেওয়া যদি তিনি মুকিম সাব্যস্ত হন এ হলো বিষয়টা জি এখন হুজুরের কাছে আমাদের প্রশ্ন হলো হুজুর একটু আগে একটা হাদিস বললেন আলা কুলি আহলি বাইতিন এই হাদিস থেকে আমরা বুঝি যে পরিবার প্রধানের পক্ষ থেকে কোরবানি দিলে পুরো পরিবারের কোরবানিটা আদায় হয়ে যায় এমনকি রাসুল্লাহ সাল্লাহ থেকে এই বর্ণনাও পাওয়া যায় যে আল্লাহ রাসুল তার স্ত্রীদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আর মোহাম্মদ সাল্লাহ ইসলামের পক্ষ থেকে কুরবানি করতেন তো আমরা কেন পরিবারের প্রত্যেক স্বাবলম্বী ব্যক্তির জন্য কুরবানি বাজি করি এর ভিত্তি কি হ্যাঁ এটা একটা জরুরি প্রশ্ন ইন্টারনেট এবং ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার চলছে এই কথা যে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন আলা করলে আহালে বাইতিন পুরা গড় পরিবারের কর্তার উপরে কোরবানি বাজবে তিনি কোরবানি করলে আর কেউ করতে হবে না এর অর্থ সকলের পক্ষে আদায় হয়ে যাবে রসুল পাক সাল আলী আসাল্লামের একটা হাদিসও আছে এবং হাদিসটা সহি যে নবী আলাইসালাম দুইটা ওজহিয়া কাবাসান দুইটা দুম্বা জবাই করছেন একটা নিজের পক্ষ থেকে আরেকটা জবাই করছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ তাকাব্বাল হাদা আন মোহাম্মদিন ওয়া আলে মোহাম্মদিন আন উম্মতে মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম হে আল্লাহ এই কোরবানিটা আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আমার পুরা উম্মতের পক্ষ থেকে আপনি কবুল করেন একটা দুম্বা বকরি জবাই করে সকলের পক্ষ থেকে কোরবানি করে ফেললেন তাহলে আমরা কেন বলি প্রত্যেক ব্যক্তির উপরে যে সামর্থ্যবান কোরবানি ওয়াজিব এটা এই হাদিসের সঙ্গে সাংঘর্ষিক আরেকটা হাদিসও আছে আবু ইউ আনসারি বলছেন রাজি রসুল্লাহ হাদিস যে প্রত্যেক ব্যক্তি নিজের পক্ষ থেকে নিজের পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করলে যথেষ্ট হবে এরকম শব্দ আছে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে চাই তেইশ বছর নবতী জীবনে আল্লাহ রসুল বহু হাদিস বহু বাণী তিনি করেছেন উম্মতের কাছে আমার রাখি গেছেন দুই একটি হাদিস পড়ে তার বাহ্যিক অর্থ বুঝে যদি বলি এটাই ইসলাম তাইলে কিন্তু ঠিক না দেখতে হবে এই বিষয়টার উপরে আরো হাদিস কি আছে কোরআনে কি আছে সবটা দেখতে হবে যারা এই সমর্থ কথা বলছেন তারা ওই বাহ্যিক দুটা হাদিস দেখিয়ে এই কথাটা বলে দিছেন মূলত রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম স্পষ্ট হাদিস সহি হুল ইসনাদ হাদিস মান কানালাহু সাআতুন ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা হাদিসটা একটু আগে শুনেছি যেই ব্যক্তির সামর্থ্য আছে সে যদি কোরবানি না করে সে আমার মুসল্লার কাছে আসার উপযুক্ত না এটার দ্বারা কি কথা বুঝেছে একজন যদি কোরবানি করে লক্ষ জনের পক্ষ থেকে অল পরিবারের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আমার নবী তো এই হাদিসে বলতেছেন হে মানুষ হে আমার উম্মত তোমার কাছে কোরবানি করার সামর্থ্য আছে কিনা আগে দেখো সামর্থ্য যদি থাকে তারপরও করো না তাইলে মুসল্লার পাশেও আসিও না এই হাদিসে কি বুঝায় সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব বোঝায় তাইলে হাদিস দুই রকম হয়ে গেল একটু আগে যে হাদিগুলা ওরা বলছিল শোনাইলাম আমি তার দরওয়াজার সকল পরিবারের পক্ষ থেকে একটা হলে যথেষ্ট আর এটা বলছেন সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে করতে হবে রকম হলো না এরকম হয়ে থাকে আমাদের বুঝের কমতি আমরা বুঝি কম আমরা বান্দা আল্লাহ এবং রসুলের ঐশী বাণী বোঝার জন্যে আল্লাপাক বিজ্ঞ বিজ্ঞ ওলামা দুনিয়াতে তৈরি করেছিলেন এই দুই হাদিসে বাহ্যিকভাবে সাংঘর্ষিক আসলে কোনো সংঘর্ষ নেই যে হাদিসে আছে আলা করলে আহলে বাইতিন পরিবারের পক্ষ থেকে একজন দিলে যথেষ্ট হবে এর অর্থ হইল আহাল বলা হয় যাদের খোরপোষ ইত্যাদি দায় দায়িত্ব একজন কর্তার উপর যার উপরে দায়িত্ব খোরপোষের তিনি হবেন সম্পদের মালিক তিনি হবেন আহলে বাইক পরিবারওয়ালা পরিবারের কর্তা যারা ঘরে থাকবেন পরিবার তারা তো এক পয়সারও মালিক না তাদের খোরপোষ দায় দায়িত্ব তো পিতার উপর কর্তার উপর তাহলে আহলে বাইত পরিবারের সদস্য বলতে এমন সদস্য বোঝানো হয়েছে যেই সদস্যদের এমন সামর্থ্য নাই এমন সম্পদের মালিক না যে প্রয়োজনীয় বস্তুর পরে আরও অতিরিক্ত টাকা থাকবে সেটা নেশাব পরিমাণ হবে তারপরে কোরবানি ওয়াজি হবে এমন সদস্য ঘরের মধ্যে নাই যারা ময়াসার না সামর্থ্যবান না এই জাতীয় পরিবারের সদস্য যাদের দায় দায়িত্ব সব কর্তার গাড়ে কর্তার কাঁধের মধ্যে দায় দায়িত্বের অর্থ হলো তারা আসলে সম্পদের মালিক না মালিক না হলে সামর্থ্য নেই সামর্থ্য নেই তাদের কোরবানিও নেই যাদের উপরে কোরবানি ওয়াজিব না এমন সদস্যদের বেলা বসেন তাদের একজন কর্তা যিনি আছেন তিনি সামর্থ্যবান হন তাহলে উনি কোরবানি করলে সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে সকলের জন্য যথেষ্টের অর্থ হইল সকলেই যদি তিনি নিয়োগ করেন সওয়াবের সমস্ত মানুষ পরিবারের সদস্যরা সওয়াব পাবে কিন্তু কার উপর কোরবানি ওয়াজিব ছিল না তা একটা কোরবানি করে যথেষ্ট তাহলে এই হাদিসের অর্থ দাঁড়াইল কি যে পরিবারের সদস্য উপর কোরবানি ওয়াজিব না কর্তার উপরে ওয়াজিব সামর্থ্য থাকার কারণে তিনি কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবেন সদস্য আর কেউ করতে হবে না এটা হলো এই হাদিসের অর্থ আর মান কানালা হোসা আতন ওলাম ইদাহি এই হাদিস যে সামর্থ্যবান তুই পরিবারের সদস্য কর্তা না পরিচালিত না অধীনস্থ এটা জিনিস না যার কাছে অর্থ আছে মালিক আছে সামর্থ্যবান সে যেই হোক না কেন নবীর উম্ম যদি হয় নারী হোক আর পুরুষ হোক তার উপরে কোরবানি করা ওয়াজিব না করলে মোসাল্লায় আসতে পারবে না তাইলে এই দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য হয়ে গেল এখন বড় বড় বিজ্ঞ ফকিগণ চার মজাবের ইমাম তাবিন সকলেই ঐক্যমত এই কথার উপরে সামর্থ্যবান ব্যক্তিরা কোরবানি করতে হবে একজনে কোরবানি করবে সকলের জন্য যথেষ্ট হবে এই কথাটি কখন উচিত না তাছাড়া আরেকটা কথা যে হাদিসে আছে নবী আলাই ইসলাতাম একটা বকরি জবাই করিয়া নিজের সকল উন্মতের পক্ষ থেকে করি বলছেন করেন নাই যদি একটা বকরি জবাই হইলে কোরবানি হইলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় তাহলে কেউ বলতে পারেন আমার নবী তো আমাদের পক্ষ থেকে কোরবানি করি ফেলছেন তাহলে আমাদের আর কারো কোরবানি করতে হবে না আসলে কি তাই হাদিস কোরআন ওয়ান হার কি বলে কোরআনে কি বলে এতগুলো হাদিস কি বলে তিন নম্বর রসুলের পাক সাল্লাম ইসলাম নিজের স্ত্রী উম্মাহাতুল মমিন আমাদের আম্মা যান তাদের পক্ষ থেকে পৃথক কোরবানি করছেন বুখারি শরীফের কিতাবুল হজের মধ্যে তার ইতিহাসও আছে যে গোস্ত পালাইছে ওনাদের ঘরে জিজ্ঞাসা করি এটা কিসের গোস্ত যে আপনার কোরবানি হয়েছে সে কোরবানি গোস্ত তাই রসুল যদি একটা যথেষ্ট হইতো সকলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমার নবী আম্মা আয়সার পক্ষ থেকে কোরবানি কেন বললেন বিবিদের পক্ষ থেকে কেন করলেন এইগুলা অযথাগতগুলা কথা যেটা একটা শরীয়তের বিধান এবাদত ওয়াজিব ওয়াজিব হুকুম এমন হয় না যে একজনের উপরে ওয়াজিব আর কারো উপরে ওয়াজিব না রোজা শুধু একজনে রাখলে হবে আর কেউ না রাখলে চলবে এমন কোনো বিধান আছে শরীয়তের এবাদত যখন এই এবাদতের শর্ত যার মধ্যে বিদ্যমান পাওয়া যায় অর্থাৎ সামর্থ্য আছে তার উপরে কোরবানি ওয়াজিব হবেই সে যে হোক না কেন পরিচালক কর্তা হোক বা অধীনস্থ হোক সদস্য হোক যেই হোক না কেন শরীয়ত এই বলছে তাই কোরআন হারি যারা বুঝে নাই দুই হাদিসের মধ্যে যারা সামঞ্জস্য সৃষ্টি করতে পারে নাই উভয়টাকে মিলাইয়া পড়ে নাই তারাই এ সমস্ত বাজে কথা বলতেছে নতুবা আসলে সামর্থ্যবান প্রত্যেক প্রত্যেক ব্যক্তির উপরে কোরবানি পৃথক পৃথক স্বতন্ত্র কাজ এরপর আমরা চলে যাবো চামড়া বিষয়ক একটি মাসালাতে হাদিস শরীফে এসেছে মান দাআ জাদা উযহিয়াতিন ফালা উযহিয়াতা লাহু যে ব্যক্তি কুরবানির পশু চামড়া বিক্রি করলো তার কুরবানি গ্রহণযোগ্য নয় এটা মুস্তাদরাকে হাকিমে বর্ণিত একটি হাদিস কিন্তু আমাদের দেশের কুরবানির পশু চামড়া আমরা সচরাচর বিক্রি করি এবং থেকে হানাফি মত এটাই যে কুরবানির পশুর চামড়া বিক্রি করা যাবে তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি এটাই আমার প্রশ্ন যে আবার বলুন মানে পশু চামড়া বিক্রি করা যাবে না এটা হাদিসের বর্ণনা তো ফিকে হানাফিতে বলা হয়েছে পশু চামড়া বিক্রি করা যাবে এবং আমাদের সমাজে এটাই প্রচলিত তাহলে হাদিসের ব্যাখ্যা কি আচ্ছা। আলহামদুলিল্লাহ আজকের এই প্রশ্নটা এটাও খুব বেশি প্রসিদ্ধ সমাজের মধ্যে এটা নিয়ে কালে ফিটনা চলতেছে একটা হাদিস হয়ত আবহাওয়ার থেকে বর্ণিত যেটা আপনি বলছেন সুলমান বা জিলদা উজহইয়াতিহি ফালা উজহইয়াত আলাহ যে নাকি কোরবানি জন্তুর চামড়া বিক্রি করবে তার ওজহিয়া কোরবানি হবে না এই হাদিসের উপরেই কিন্তু মাস্টারটাকে বৃত্তি করা হয়েছে অথচ যারা এই প্রশ্নটা করেছে এইগুলা নিয়ে খুব মিডিয়াতে তোলপাল করতেছে তারা তো তাদের মন মতো কোনো সহি হাদিস হইলেও মন মতো যদি কোনো সহি হাদিস না হয় হাদিসটা সই তাদের মন মতো হয় নাই তখন তারা সই হাদিসকে জয়ীব বলা আরম্ভ করে তারা যে হাদিস দিয়ে দলিল প্রমাণ আনতেছে সেই হাদিসটা তো জয়ীব হাদিস আবু দাউদ ইমাম আবু দাউদ রহমতুল্লাহ এই হাদিসকে জয়ীফুন বলছেন কারণ সেখানে ইবনে আয়াস নামক একটা রাবি আছে ওনার রাওয়ায়ত গ্রহণযোগ্য না হাদিসা জয়ীফ একটা জয়ী হাদিসের দ্বারা এরকম দলিল দেওয়া যে কোরবানির চামড়া বিক্রি করলে কোরবানি হবে না এটা কোনো আলেমের পক্ষে উচিত বলে আমি মনে করি না তারপরও এটা তো জবাবে দেওয়ার দরকার নাই জয়ীফ যদি কিছুক্ষণের জন্য মানিনি তাইলে আমি আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ হাদিস পেশ করতেছি যে আসলে চামড়া বিক্রির বিষয়টা কি চামড়া বিক্রির অর্থ দুইটা একটা হইল বিক্রি করিয়া যিনি কোরবানি দাতা তিনি এই টাকা দিয়া উপকৃত হবেন আর একটা হলো কোরবানির চামড়া বিক্রি করিয়া ওই টাকা গরিবকে দিবেন কথা বোঝেন নাই যে হাদিসে আছে মান বা অর্থ কি যে বিক্রি করবে অর্থাৎ সে বায়ে বিক্রেতা বিক্রেতায় যদি চামড়া বিক্রি করে তার কোরবানি হবে না বা শব্দ দ্বারা বোঝা যায় সে বিক্রি করেছে ওই টাকা দিয়ে সামন দিয়ে মূল্য দিয়ে নিজে উপকৃত হওয়ার জন্য যদি নিজে এক পয়সা নেয় না ফুল যা বিক্রি করছে সব টাকা গরিবদের বন্টে বন্টন করে দেয় তাইলে বদল আর মোবাদ্দলের এক হুকুম হয় চামড়াটা গরিবকে দান করার মধ্যে যে স্বভাব ওই চামড়া বিক্রি করি সব টাকা গরিবকে দেওয়ার মধ্যেও সেই স্বভাব এই ব্যাপারে বেশ কয়েকটা হাদিস আমরা দেখতে পাচ্ছি একটা হাদিস হজরতে ওমর রাজি আল্লাহ তালানুর হাদিস ওকবা ইবনে সাহবান বলেন কুলতুলি ইবনে অমারা আমি হজরত ইবনে অমরকে প্রশ্ন করলাম হে নবীর সাহাবি আপনি হলেন আব্বা ও সন্না সন্ন্যতের মধ্যে নবীকে বেশি অনুকরণ করেন আবিউ জিলদা বাকারিন জাহাইতু বিহা আমি যে গরুটা দিয়া জবাই করছি কোরবানি দিছি এই গরুর চামড়াটা আমি বিক্রি করতে পারি কিনা ফারাক খাস আলী ইবনে অমর ইবনে অমর আদি আল্লাহ তালানো বলেন এটা বিক্রি করতে কোনো সমস্যা নাই বিক্রি করে এটার সমান গরিবকে দিয়ে পারে এটার দাম যে গরিবকে দেওয়ার কথাটা এটা ইবনে বলেন নাই আমি ব্যাখ্যা দিলাম ওরই বলছেন বিক্রি করতে পারবা আমি কেমনে বললাম এই বিক্রিকৃত টাকা গরিবকে দিতে হবে এটা আরেকটা হাদিস আছে হাদিসটা সহি রসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লাম নিজে বলেন খবরদার কোন কোরবানি দাতা কোরবানির পশুর কোন অংশ যার যারা কোরবানির গরু কাটে তাদেরকে দিলে জায়গ হবে না এটা কোরবানির বস্তু গোস্ত বিক্রি করার নামান্তর হবে এটা জায়েজ নাই তো তাইলে এর অর্থ হইল আমি যারা গোস্ত কাটতেছে তাদেরকে দিতে হবে তাদের পারিশ্রমিক টাকা আমি গোস্ত কিছু দিয়া টাকা না দিলাম এর অর্থ গোস্তগুলো ওই টাকা দিয়া পারিশ্রমিক টাকা দিয়া কিনে নিলাম বিক্রি করে দিলাম তাহলে টাকা নেওয়া কোরবানির জন্তুর গোস্ত হোক বা চামড়া হোক এটা নিজের জন্য জায়েজ নাই সুতরাং এখানে যে ইবনে অমর বলছেন যে বিক্রি করতে পারো সমস্যা নাই তার অর্থ বিক্রি করিয়া তার মূল্য কাকে দিবা ওই হাদিস পরিবর্তে ওই হাদিসের পরিপ্রেক্ষিতে কাকে দিবা গরিবকে দিতে হবে এরপর ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই বিন কেবার ইত্তাবিন যে ইমাম সাহাবি সর্বপ্রথম আবুয়াবের উপরে হাদিস তরতিব দিয়েছেন ওনার জন্ম মাত্র সতেরো হিজড়ি সতেরো হিজড়ি রসুলের ইন্তেকালের মাত্র সাত বছর পর তিনি বলেন কোরআনের আয়াত লাই ইয়ানাল আল্লাহ লুহমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন ইন সেইটা ফাবিউ ওয়া ইন সেইটা ফামসিক আমসেক চামড়া ব্যাপারে তিনি বলছেন ইচ্ছা করলে তুমি বিক্রি করে দাও বিক্রি করে দামটা দিয়ে দাও গরিবকে অথবা ফামসিক চামড়া নিজে রাখিয়া এটাকে নিজে ইউজ করো ব্যবহার করো তাতেও শরীরের কোনো আপত্তি নাই চামড়াকে কোরবানি দাতা ব্যবহার করতে পারবে কিনা পারবে কিন্তু বিক্রি করলে দাম কাকে দিতে হবে গরিবকে দিতে হবে আর অন্য কাউকে দান করলে কাকে দিতে হবে গরিবকে দিতে হবে এখন প্রশ্ন জাগে চামড়া বিক্রি করিয়া মূল্য কেন দেব চামড়াই তো গরিবকে দেওয়ার কথা এর অনেক হাদিস আছে জাকাতের যেই পণ্যের জাকাত যে পণ্যের ওসর যদি সরকার বা জনগণ সেই পণ্য থেকে মাল না দেয় সেই মালকে পরিবর্তন করি অন্য মাল দান করে কথা বুঝিও জাকাতের মাল যেই পণ্যের জাকাত কাপড় ব্যবসা করে কাপড় জাকাত আসছে না কাপড় না দিয়া অন্য কোনো কিছু দিলে পরিবর্তন করলে তাহলে এইটা যে জায়েজ তার অনেক হাদিস কিতাবের মধ্যে আছে যেমন হাজার মহাজ রাজি আল্লাহ তালু রসুল যাকে ইয়ামানে পাঠাইছিলেন তার হাদিস আসছে এলা ওসুনানের মধ্যে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে আসছে যে হাজারতে মহাজ রাজি আল্লাহ তালা বলছেন হে ইয়ামানবাসীরা তোমাদের উপরে খাদ্য শস্য এইগুলার ওসর জাকাত আসতেছে তোমরা আমাকে খাদ্য শস্য জাকাত হিসেবে না দিয়া তোমরা আমাকে এর পরিবর্তে বদলাল সাই ওয়া দূরাতে আহতিনি আল্লাবিস আমাকে কিছু কাপড় চোপড় দাও এই কাপড় চোপড়গুলো আসহারু লাকুম ওয়া আহসানুল তোমাদের দ্বিতীয় সুবিধা তোমরা কাপড় ব্যবসায়ী মানে বেশি ওইদিকে মদিনার নবীর সাহাবিদের জন্য বড় ভালো হবে তারা বেশি মোহতাজ মুখাপেক্ষি কাপড়ের গরিব যেই জিনিসের মুখাপেক্ষি বেশি সেই বস্তুটা তো যেটার জাকাত যেই মালের জিন্সের ওই মাল দেওয়ার আমাকে দরকার নেই এই হারিস দ্বারা স্পষ্ট প্রমাণ যে জাকাতের পণ্য পরিবর্তন করা যায় আজকে এই মাছটাটা সৎকায় ফিতির ব্যাপারও আসে চাউল দিয়া গম দিয়া নাকি দিতে হবে টাকা দিয়া ফিরতে দিলে চলবে না এগুলা বলে না এগুলা সব হাদিসের ব্যাপারে অজ্ঞতার প্রমাণ বহু হাদিসের মধ্যে আছে যে এরকমভাবে পরিবর্তন করিয়া অন্য কিছু দিয়েছেন আর একটা হাদিস তোমার শুনে বোখারি শরীফ থেকে আমার রসুল বলেন খুব বুজার জিনিস এটা হে নারীরা ইয়া ইয়া আইয়া তুহান নিসা তাসাদ্দাকনা মিন হলিয়ে কন্যা তোমরা বেশি বেশি তোমাদের জাকাত দাও ওয়ালাও মিন হলিয়ে কন্যা তোমাদের অলঙ্কার দিয়ে হইলে দাও বুঝেন নাই কথা এখানে সাতকার অর্থ সমস্ত ওলামা একরাম লিখছেন যে এটা আম ব্যাপক নভল সৎকা সৎকাই ফিতির জাকাত সবই এর মধ্যে আছে এখন এটা যেমন ব্যাপক শব্দ সৎকা তেমনিভাবে জাকাত যদি হয় জাকাতের মাল কোনটা তাও ব্যাপক গবাদি পশুর মাল ব্যবসার মাল অথবা স্বর্ণরূপা বা ক্যাশ টাকার জাকাত তোমরা দিতে গেলে তোমরা কি দাও হলিয়ে কোনার অলঙ্কার দিয়া দাও তো অলঙ্কার তো একমাত্র জাকাতের সম্পদ না যে অলঙ্কার দিয়া শুধু অলঙ্কারে জাকাত দিল অন্য অন্য জাকাতের পণ্যের জাকাতও অলঙ্কার দিয়ে দিল তাইলে তো জাকাতের মাল চেঞ্জ করা হইল এখানে ভিতরে আরেকটা রসুল যখন এই কথা বলছেন হাদিসে আছে ফাল কাতিন নিসাউ শেখা বাহুন্না নারীরা শেখা পর্যন্ত গলাতে খুলে খুলে রসুলের বেলালে হাফসুইট রুমালের মধ্যে দিয়ে দিছে শেখাব কারে কয় কালা দাতুন তাত্তাকে জুহার নিসাউ মিনাল ফলন ফুলি ওয়া মিনাল মাস্কে অর্থাৎ ফুলের গ্রানওয়ালা ফুলের কচি কচি কলি দিয়া গলার হার বানাইছে হাতটা গলার মধ্যে দিছে আচ্ছা বলুন তো ফুলের মালা এটা কি জাকাতের মাল তো জাকাতের মাল যদি ফুলের মালা শেখাপ দিয়া নারীরা দেয় তাহলে মাল ছিল জাকাতের অন্য জিনিস দিল আরেক জিনিস দিয়া দাঁড়ায় তাহলে জিন্স আর বিষয়টা পরিবর্তন হয়েছে কি হয়নি পরিবর্তন যদি হইয়া থাকে তাহলে টাকা দিয়েও পরিবর্তন হইতে পারবে আল্লাহ আকবর আরেকটা হাদিস পাইছি আবু সিদ্দিক হয়তো ওসমান রাজি আল্লাহ আনহু এই দুইজনের কথা তারা বলেন আমাদের কাছে কিছু লোকে কিছু হাদিয়া নিয়ে আসে আতায়া আতায়া নিয়ে আসলে আবু বকর আর ওসমান তাদেরকে জিজ্ঞাসা করতেছেন ভাই তোমার উপরে কোনো জাকাত টাকাত ফরজ আছে নাকি ফাইন কালা নাম যদি বলতেন আমি ধনী মানুষ আমার ব্যবসা আছে বা বিভিন্ন সম্পদ আছে স্বর্ণ আছে আমি আমারও জাকাত ফরজ তখন বলতেন ফা জাহা ওই আতিয়া যেটা কিছু হাদিয়া নিয়ে আসছিল যে কোনো জিনিস ফল করে নিল এই আতিয়াকে তার জাকাত স্বরূপ আহব করার ওসমায় নিতেন গ্রহণ করতেন সোবাহান আল্লাহ ফল ফুরুত তো জাকাতের বর্ণনা জাকাত দিয়েছেন কিসের দ্বারায় এই আতিয়ার দ্বারায় ফাইদা কাল আল্লাহ ওই লোকে যদি বলতো না আমার উপর কোনো জাকাত টাকাত খরচ নাই জাকাতের মাল নাই ফারা যা তখন তারা এই আতিয়া ফেরত দিতেন হাদিয়া গ্রহণ করতেন না এই হাদিসের দ্বারা প্রমাণ যে জাকাত সৎকা সৎকায় ফিতির হোক জাকাতের সম্পদ হোক অথবা কোরবানির পশুর চামড়া হোক এইগুলো হুবহু না দিয়া এটা চেঞ্জ করিয়া বিক্রি করি টাকা বানাই এই টাকা দিলেও জাকাত এবং কোরবানির চামড়া গরিবকে দেওয়ার সবাব পাবে এই একাধিক হাদিসের দ্বারা এটা প্রমাণিত হচ্ছে তাইলে যারা বলে না চামড়াই দিতে হবে চাউলেই দিতে হবে আর কাপড়ের ব্যবসায়ীরা কাপড়ে দিতে হবে এই কথাগুলো হাদিস থেকে অজ্ঞতা পরিচয় আমি মনে করি এরকম ভুল ফতোয়া দিয়া জাতিকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই জাতি আপনাদেরকে দিন ভালোভাবে স্মরণ করবে না ইতিহাসের পাতায় আপনার চিহ্নিত থাকবেন যেই সমস্ত মাসালা যোগ যুগ ধরে সমস্ত ইমামরা ঐক্যমত হয়ে আসছেন সারা বিশ্বে চলতেছে চামড়া গরিবকে দিচ্ছে বা চামড়া বিক্রি করি সবটা গরিবকে দিচ্ছে আর আপনারা একটা জয়ী হাদিস দ্বারায় বলবেন চামড়া বিক্রি করলে কোরবানি হবে না একটা হাদিস দিয়ে তাও জয়ীফ দুর্বল আমি মনে করি আপনাদের মতো লোক এই সমস্ত কথা বলতে পারেন না পারা উচিত নয় এগুলা ফিতনা উন্মতের ভিতরে ফিতনা সৃষ্টি না করে উন্মতের মধ্যে ঐক্য সৃষ্টি করার জন্য চেষ্টা করা উচিত সকলের চামড়া আলোচনা চলছিল তো আমরা পাশ করে আমরা একটা সমস্যায় মাঝে মাঝে পড়ি সেটা হলো কোরবানি করার আগে কিছু স্থানীয় চামড়া ক্রেতা তারা টাকা দিয়ে চলে যায় এবং কোন কোন ব্যক্তি এই টাকা গ্রহণ করে তো কোরবানি করার আগে পশুর চামড়া বিক্রি করা এটা বিধান কি এটাও একটা আমাদের দেশে খুবই প্রচলন অজ্ঞতার কারণে মানুষ করে যতক্ষণ পর্যন্ত চামড়া পশুর থেকে আলাদা হবে না ততক্ষণ পর্যন্ত চামড়া বেচা বিক্রি করা হারাম অথচ আমাদের সমাজের মানুষ আগেই চামড়া বিক্রি টাকাও দিয়া দেয় অ্যাডভান্স মাল পরে নিবে বা এখন তো গরু বা খাসি চামড়া বাইলা কই বাচ্চা যদি গাভীর পেটে থাকে পেটে থাকতে এই বাচ্চাকে বিক্রি করা যায় নাহা রসুল্লাহ হাব্বিল হাবালা রসুল বলছে এটা হারাম বাচ্চা জন্ম নেওয়ার পরে ছোট হইলেও এই বাচ্চা বিক্রি করা যাবে কিনা যাবে ঠিক তেমনিভাবে চামড়া যদি জবার পরে আলাদা হইয়া যায় তখন অবশ্যই বিক্রি হবে যখন গরুর সাথে চামড়া আছে তখন এটা ওই গরুর পেড়ের বাচ্চার মতো এই চামড়া বিক্রি করা জাহেজ নেই তাহলে আজকে আমাদের সমাজে বিরাট বড় ভুল কাজ করতেছে আমি বলবো এই বন্ধুদেরকে আপনারা বেচা বিক্রি করেন না ব্যবসায়ীরা যদি টাকা দিয়ে যায় পরিষ্কার বলবেন তোমার সঙ্গে আমি বেচা বিক্রি করতেছি না টাকাটা সিকিউরিটি হিসেবে রাখতে পারো আমি হয়তো তোমার সঙ্গে মুখিক ওয়াদা করতে পারি যদি চামড়া আমার মালিকানায় আসে বা আমার পশুর থেকে চামড়া বেরোয় আসে তাইলে তোমার কাছে বিক্রি করব। বিক্রি করার ওয়াদা করতে পারি বিক্রি করাটা সম্পূর্ণ হারাম তাহলে একটা বিক্রি করার কমিটমেন্ট হিসাবে ওয়াদা হিসাবে আগে কিছু টাকা দিয়ে রাখলো এইটা কিন্তু শরীয়তে তেমন সমস্যা নাই যদি এটা সমাজে মনে করি এটা বিক্রি করে ফেলছি আত্মকার কারোর কাছে বিক্রি করতে পারবো না এবং এটাই বিক্রি ও মনে করছে আমি তো কিনছি টাকাও দিয়ে আসছি তাহলে যদি বিক্রি মনে করা হয় তখন না যায় যদি বিক্রির ওয়াদা বলা হয় ওয়াদায় বাই বেচার একটা নিয়ত করলাম বা ওয়াদা করলাম সেটা হইতে পারে সেটা না যায় নয় আমি আশা করি দেশের যে সমস্ত মুসলিম ভাইরা এই সমস্ত কাজ করেন আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন কোন অবস্থায় এটাকে বাই বেচা কিনা মনে করবেন না এটা বেচা কোনার একটা নিয়ত মাত্র এই টাকা ফেরত দিলেও চলে ওয়াদা করে ফেললে ফেরত দিলে দিতে পারেন ওয়াদা লঙ্ঘনের গুণা হবে কিন্তু কোন অবস্থায় এটা বেচা কিনা হবে না দাদা কুমল্লা আমার মনে হয় অনেক মাসলা আজকে আমরা আলোচনা করি ফেলছি আমি আশা করি জাতি উপকৃত হবে কোরবানি একদম আমাদের সামনে আজকে এই মাসলা আলোচনা করার জন্য আমি বসার কারণ একটা আবার ইসলামের বন্ধুরা চাইছেন তারা কিছু মাস্টার মাসাইল দিবেন জাতিকে পড়ার জন্য তাদের মিডিয়ার মাধ্যমে এটা একটা আমাদের ওলামায় হকানির একটা ভালো মিডিয়া আমি মনে করি পাশাপাশি আরেকটা কারণ হইল লন্ডন থেকে হজরত মাওলানা ইসলাম অলিপুরি সাহেব গত দুই দিন আগে আমার কাছে ফোন করছিলেন তিনি ফোন করলেন তিনবার আমি ধরতে পারিনি চতুর্থবার ফোন ধরলাম তিনি বললেন যে আমি আপনি তো ব্যস্ত আমি একটা কথা বলার জন্য ফোন করছিলাম বললাম কি হুজুর বললেন যে মিডিয়ার মধ্যে কিছু গায়ের মোকাল্লে তথাকথিত আহলে হাদিস কোরবানি সম্পর্কে উল্টাপাল্টা মাসলা দিয়া জাতির মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে আমি লন্ডনে বসে বসে এটা খবর পাচ্ছি তাই আমি মনে করি আপনি যদি এই বিষয়গুলা জবাব দলিল ভিত্তিক জবাব দেওয়ার জন্য উদ্যোগ নিতেন তাহলে জাতি এই বিভ্রান্ত থেকে অনেকটা রক্ষা পাইত আমি আশা করি আপনার মাধ্যমে কাজটা হবে আমি ওনার সঙ্গে ওয়াদা করেছি ইনশাল্লাহ আমি করব আমার এই ওয়াদাও পূরণ হইল আবার আওয়ার ইসলামও চাইল সব মিলে জলে আজকের এই প্রোগ্রামটা আমরা করলাম যদি কোনো ভুলভ্রান্তি হয় আল্লাহর পক্ষ থেকে আমি জানি না আমার এলেম কালাম মোতাবেক কোরআন হাজি যা পড়ছি বুঝছি দেখছি সে অনুযায়ী জবাব দিলাম যে কোনো ভুলভ্রান্তি হয় আল্লাহ আমাকে মাফ করো সঠিক পথ প্রদর্শন করো আর যারা ভুল পথে আসে অলরেডি জাতিকে বিভ্রান্ত করতেছে তাদের জন্য আমরা হেদায়তের দোয়া করি এবং পুরা জাতির জন্য হেদায়ত দোয়া করি আল্লাহ পাক সকলের কোরবানি কবুল করুন এক লাশের সাথে কোরবানি দেওয়ার তফিক দান করুন তাকওয়ার সাথে কোরবানি দেওয়ার তফিক দান করুন কোন কোরবানি জন্তু বড় বড় নেয়া ইত্যাদি ইত্যাদি করে সেটা নিজের সুনাম অর্জনের লক্ষ্য বা প্রশংসা কামানো এই সমস্ত কিছু হইলে কিন্তু মোটেই কোরবানি হবে না এইগুলা যেন আমার মুসলিম ভাইরা জানেন বুঝেন পাশাপাশি আরেকটা কথা অনেক বড় লোকরা বেশ কয়েকটা পশু একসঙ্গে কোরবানি দেয় বাড়ির মধ্যে ফকির মিসকিনরা আসে লাইন দরিয়া কিছু বন্টন করে আমি এটাও মনে করি যারা শিল্পপতি তাদের প্রতি অনুরোধ আপনারা নিজের বাড়ি করে একটা বড় গরু রাখিয়া কিছু খাসি রাখিয়া বাকি অতিরিক্ত গরুগুলোকে ওই সমস্ত এলাকায় কোরবানি দিয়া দেন যে এলাকায় আজকে বন্যা কবলিত মানুষ খাওয়ার পাচ্ছে না তাদের সেখানে আমি অর্থ বন্টনের কথা বলতেছি না নাওজুবিল্লা আমি কোরবানির জন্তু বন্টনের কথা বলতেছি সব নিজের এলাকায় বাড়ির মধ্যে না করিয়া ওই সমস্ত গরিব এলাকা উত্তরবঙ্গ যেখানে বিভিন্ন জায়গায় বন্যায় মানুষ হাহাকার তাদের পাশে দাঁড়ানো উচিত কোরবানির জন্তু বেশি বসি সেই এলাকাতে আমাদের পৌঁছানো উচিত আল্লাহ আমাদের সবাইকে তফি দান করুক যারা এখানে এতক্ষণ যাবৎ বসেছ তোমাদেরকে আল্লাহ তফি দান করো মার কাজুর শেখ মাঝে মধ্যে যোগ উপযোগী এরকম প্রোগ্রাম করে আলহামদুলিল্লাহ করি আসছি আল্লাহ যেন এই সিলসিলা এই ধারাবাহিকতা কায়েম রাখেন আমাদের এই চেষ্টা মেহনতের দ্বারায় জাতির যেন উপকার হয় আল্লাহ সেই তফিক আমাকে দান করুক ওমা আলাই ইল বলার ওয়াহর দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আমাদের এবারের প্রশ্ন হলো আপনি যে হাদিসটি বর্ণনা করলেন আকিকা বিষয়ে সেখানে শাহাতুন আওশাকান আছে এবং হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সেখানে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের যে আকিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন সেখানেও বকরির কথা উল্লেখ আছে তো হাদিসে আমরা বকরি এবং দুম আকিকার পশু হিসেবে বকরি এবং দুম্বার বর্ণনা পাই তাহলে আমরা কিভাবে কোন দলিলের ভিত্তিতে গরু এবং অন্যান্য পশু দিয়ে আকিকা করছি সেটা কি কোরআন হাদিসের বাইরে চলে যাওয়া হবে না এই প্রশ্নটাও যদিও কোরবানির উপরে ডাইরেক্ট নাই প্রশ্ন হলো আকিকার উপরে অনেক মানুষ আজকে সন্তানের আকিকা গরু দিয়া করে আর ছাগল দিয়ে খাসি দিয়ে করে প্রশ্নকারী প্রশ্ন করলেন যে হাসান হুসাইনের পক্ষ থেকে রসুল বকরিয়ার দুম্বা দিয়া করছেন কাবাসান এবং আমি একটু আগে হাদিস পড়ছি যে নুসুক করতে চাবে সে যেন ফারিয়ানসুক আনিল গোলামে নেই ও আনিল জারিয়াতে বেসাতিন তাহলে আমরা বকরি বাদ দিয়া গরু ওট ইত্যাদির দিকে যাচ্ছি কেন আকিকার ব্যাপারে তাইলে কি এক কোরবানির সঙ্গে আস তো এটা রাস্তায় তো থাকবে না যদি বকরি দিয়ে একটা কোরবানি দেয় সেখানে আকিকা তো করার আর সুযোগ নেই আর যদি গরুর মধ্যে আকিকার অংশ দেয় তাহলে তো আকিকা তো আর গরু দিয়া চলবে না এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আপনাদের সামনে একটু আগে বলেছি আকিক করবত কোরবানিও করবত আল্লাহ নৈকট্য করার মাধ্যম বিশেষ জন্তু চার পাঁচ প্রকারের বকরি তারপরে দুম্বা বেড়া গরু ওঁট এইগুলার উপরে কাতুদ্দম ছুরি চালানোর নাম হল কোরবানি এবং এই গরুর ভিতরে সাত অংশ হয় তার মধ্যে ছেলের জন্য দুই অংশ মেয়ের জন্য এক অংশ নিলে আকিকা হয়ে যায় প্রশ্ন হলে আমরা এই এই মাসলা গিয়ে আমাদের ইমামরা বের করলেন এর জবাব হলো আমরা এই মাস্টারটা আমাদের ইমামগণ বের করে নাই এটা স্পষ্ট রসুল করিম সাল্লাহ আলী ওসালামের হাদিসেই প্রমাণ হাদিসেই একটা হাদিস আমার এই আকামে কোরবানি একটা বই আছে ছোট আকারে লিখেছি বড় গুরুত্বপূর্ণ মাসাইল আছে এখানে এই হাদিসে এই কিতাবে আমি বহুত আগে লিখে দিয়েছি আল মহজমুসদির তাবরানি ইমাম তাবরানির একটা প্রসিদ্ধ কিতাব দুইশত পঁচিশ পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা এসেছে পরে এলাউ সোনান এবং তাকমালা ফাতুল মুলহিম সরহে মুসলিমের মধ্যে দেখলাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই ফাতুল বাড়িতেও এই হাদিসটা এনেছেন এবং সই বলছেন হাদিসটা হলো মান উলিদ আলাহু গোলামুন যেই ব্যক্তির কোনো গোলাম বাচ্চা পয়দা হবে ফাল ইয়ক আনহু সে আকিকা করুক ওই সন্তানের পক্ষ থেকে মিনাল ইবিলে ওঁর দিয়ে আবিল বাকারে গরু দিয়ে আবিল গানামে বকরি বা ধুমবাদ দিয়ে আমার রসুল তো বলছেন এই কোরবানিটাও এই আকিকা ঠিক কোরবানির মতোই ওঁট দিয়েও করা যাবে গরু দিয়েও করা যাবে এবং বকরি দিয়েও করা যাবে ফাল ইউরিক আনহু শুধু বলছেন করো আকিগা তোমরা মিনাল ইবিলে ওট দিয়ে আও মিনাল বাকারে বা গরু দিয়ে আও মিনাল গানামে বকরি দিয়ে এইরকম স্পষ্ট হাদিস হাফেজ দুনিয়া ইবন হাজার আসকালানি সরহে বুখারি ফতুল বাড়ির মধ্যে এনেছেন তারপরে সেটা ইমাম তাবরানি মজামুল কবির এনেছেন এমন স্পষ্ট হাদিস থাকতে যদি কেউ বলে আকিকা তো বকরি ছাড়া গরুর দ্বারাই হবে না গরুর ভিতরে অংশ দিলে মুঠের ভিতরে অংশ দিলে এরা তো পাক্কা মুরুক্ষ দেখা যায় হাদিস সম্পর্কে এখন আমাদের প্রশ্ন হলো যে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা ওলামাই এখন কে শাহেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইও এই বিষয়ে ইজমার বর্ণনা করেছেন যে কুরবানি এবং অন্যান্য ইবাদতের মাঝে পার্থক্য নেই অর্থাৎ অন্যান্য ইবাদতের মাধ্যমে যেমন মৃত ব্যক্তির নিকট সব সবে সানি নিয়োগ করা যায় ঠিক কুরবানির মাধ্যমেও মৃত ব্যক্তির জন্য সব প্রসারণ নিয়োগ করা যায় তাহলে হুজুর কাছে প্রশ্ন হলো যারা বলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না তাদের ভিত্তিকে এবং এই মত কতটা গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান যোগে এই নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে আমি আপনাদের সামনে এটা বলতে চাই আসলে মৃত ব্যক্তির কোরবানির কয়েকটি পদ্ধতি আছে একজন মানুষ ইন্তেকালের সময় ওসিয়ত করলো সন্তানদেরকে যে আমার উপর কোরবানি ওয়াজিব ছিল আমি সেটা পালন করি নাই ওসিয়ত করে গেলাম তুমি আমার কোরবানি আদায় করে দিও তখন এই মৃত ব্যক্তির সম্পদের এক তৃতীয়া তৃতীয়াংশ থেকে এই ওসিয়ত পূরণ করে আওলাদের জন্য কোরবানি করা ওয়াজিব ওয়াজিব তবে এই গোস্তগুলো ওসিয়তের গোস্তগুলো ধনীরা খাইতে পারবে না এটা ওয়াজিব তাসাতুক গরিবে খেতে হয় গরিবকে দিতে হয় আর একটা মৃত ব্যক্তির পক্ষতে কোরবানি এরকম তিনি দুনিয়ার থেকে চলে গেলেন অনেকে মুরব্বীরা চলে গেছেন আমি আমার পক্ষ থেকে নিজের টাকা দিয়া নিজের নামে কোরবানি করিয়া এগুলার সবাব পৌঁছাইলাম আমার মৃত ব্যক্তিদের কাছে দেখেন মৃত ব্যক্তিদের নামে কোরবানি হয় নাই কোরবানিটা আমার পশুর মালিকও আমি সবাব পাচ্ছে কারা আমার সমস্ত মুর্দেগান যারা কবরে চলে গেছেন তারা পাচ্ছেন এটা হলো সবাব রেসানি আমার রসুল যে একটু আগে বললাম সকল উম্মতের পক্ষ থেকে একটা জবা করছেন সে হাদিসের আসল মর্ম হইল এই সেখানে আমি বলতে বলি গেছিলাম সেটা হলো রসুল্লাহ সাল্লাম নিজের জন্তুর উপরে নিজে কোরবানি দিয়েছে নিজের পক্ষ থেকে নিজে যাবে কোরবানি ওনার কিন্তু এটার সাওয়াব পশাইছেন বিশ্বের সমস্ত উম্মতের উপরে উম্মতের পক্ষ থেকে ওয়াজিব কোরবানি তিনি আদায় করেন নাই সাওয়াব পশাইছেন যাই হোক এমন যদি কেউ মারহুমদের জন্য স্বভাব পসানো হয় তাহলে সেটাও জায়েজ আরেকটা হইল যে মরহুম পিতার নামে মাতার নামে আত্মীয় স্বজনের নামে আমি নিজের টাকা দিয়া জন্তু কিনি কোরবানি দিলাম এটা নকল কোরবানি এটাও শরীয়তে জায়েজ অনেক স্বভাবের অধিকারী অনেক লোকরা এগুলাকে অস্বীকার করে বলতে চান যে হাদিসে নাকি এর কোনো প্রমাণ বিদ্যমান নেই আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করতেছি তিরমিজি শরীফে হাদিসটা এসেছে হাদিসের সূত্র সহি আন আলী রাজি আল্লাহ তালাহু আন্নাহু কানা ইউদাহি বেকাবাসিন বেকাবাসাইনি আলী রাজি আল্লাহ তালাহু দুইটা দুম্বা জবাই করতেন কোরবানি করতেন আহাদুহমা আনিন নবী সাল্লাহ আলী সাল্লাম একটা হলো নবীর পক্ষতে করতেন ওয়াল আখারো আন্নাফসিহি আর একটা হলো নিজের পক্ষ দিয়ে করতেন ফাতেইল আলাহু ওনাকে জিজ্ঞাসা করা হইল আপনি দুইটা করেন নবীজি তো দুনিয়াতে নাই তিনি দুনিয়াতে বিদা হয়ে গেছেন উনি জীবিত নাই ওনার কোরবানি কেন করেন কালা আমারানি বিহি ইয়ানি নবিয়া সাল্লাহ আলাইসাল্লাম ফালা আদাউহু আবাদান আমাকে আল্লাহর মাহবুব নির্দেশ দিয়েছেন এটা করার জন্যে তাই তোমরা যতই কথা বলবা বলো আমি চিরকাল রসুলের পক্ষ থেকে একটা কোরবানি দেব এটা হলো আজিব হে আনিল মেয়ের এখানে একটা ভুল বুঝাবুঝি হইতে পারে যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ নাই বলে তারা কিন্তু আমাদের বিশ্বনবীকে কবরের জগতে মাইয়ে তার মুর্দা বলি মনে করে আমরা আহলে সন্ন্যবাদ জমাত মনে করি আমার নবী কবরেও জীবিত তবে দুনিয়ার জীবন আর কবরের জীবন এক জীবন না তিনি হায়াতুল নবী তাই যারা এই প্রশ্নটা তুলেছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি জায়েজ নাই তাদের বক্তব্য হল রসুল মৃতু তিনি মুর্দা তাহলে আলী রাজি আল্লাহ তালু আজীবন মাইয়ের মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দিলেন কখনো ছাড়লেন না এমন সুস্পষ্ট হাদিস পাওয়ার পরও যদি বলে হাদিসে নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি এরা রসুলেরও দুশ্মন হবে আলীরও দুশ্মন হবে আমি বুঝি না কোথায় পাইল তারা একটা হাদিস দেখাতে পারবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না একটা হাদিসও দুনিয়ার মধ্যে নেই আর আমরা পাইলাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেছেন আলী করছেন আর বলছেন এটা আমার রসুলের নির্দেশ নির্দেশ বললে আলী এই হাদিস মারফু হয় অর্থাৎ রসুলের নির্দেশে আমি করতেছি তাহলে রসুলেই বলে দিছিলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার জন্যে আর মৃত মানে রসুল মৃত তাদের বাসায় আমাদের বাসায় রসুল হায়াতুল নবী এ দুনিয়ার হায়াত তো কবরে না কবরে আরেক হায়াত দুনিয়াতে বিদায় নিয়েছেন সেই হিসাবে তিনি ইন্তেকাল করেছেন তাই এমন অবর্তমান ব্যক্তি যা কবরে চলে গেছেন তার পক্ষ থেকে এই কোরবানি করা স্পষ্ট হাদিস পাওয়ার পরে আমি মনে করি না এই ব্যাপারে আর কোনো লম্বা চূড়া দলিল প্রমাণের দরকার হবে আসলে এই প্রশ্নকারী যারা আমার মনে হয় তারা অজ্ঞ তারা এই হাদিস দেখেই নেই